পাখা ছাদের মধুর হাসি জোড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহর জাগায় শিহর বাঁকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহর জাগায় শিহর বাঁকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহর জাগায় শিহর এ চাঁদ রমদানের চাঁদ আনে আনন্দ সংবাদ এ চাঁদে রমদানেরই চাঁদ আনে আনন্দ সংবাদ রজব সাবান জানিয়ে গেছে তারি আমন্ত্রণ তারি আমন্ত্রণ রজব সাবান জানিয়ে গেছে তারি আমন্ত্রণ তারি আমন্ত্রণ পাকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ এই চাঁদের মাঝে আছে খুদার অশেষ নিয়ামত মুক্তি আছে পাপির তরে রহমত বরকত এই চাঁদের মাঝে আছে খুদার অশেষ নিয়ামত মুক্তি আছে পাপির তরে রহমত বরকত তাই জমিন আসমান গাহে সারা জাহান পরে তারি খুশির জাগরণ খুশির জাগরণ সারা জাহান বরে তারি খুশির জাগরণ খুশির জাগরণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ বাঁকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ এ চাঁদে রমদানের চাঁদ আনে আনন্দ সংবাদ এ চাঁদে রমদানের চাঁদ আনে আনন্দ সংবাদ রজব সাবান জানিয়ে গেছে তারিয়া মন্ত্রণ তারিয়া মন্ত্রণ রজব সাবান জানিয়ে গেছে তারি আমন্ত্রণ তারি আমন্ত্রণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ পাকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ খুদার কালাম নেই চাঁদের অবদান মোদের তোরে দান করেছেন আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান খুদার কালাম নেই চাঁদের অবদান মোদের তোরে দান মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ নীল জপার তিনি করিম সতার আল্লাহ নীল জপার তিনি করিম সত্তার তারই দয়ার ফসল যে এই রুজার আয়োজন রুজার আয়োজন তারি দয়ার ফসল যে এই রুজার আয়োজন রুজার আয়োজন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ পাকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ এ চাঁদ রমদানের চাঁদ আনে আনন্দ সংবাদ এ চাঁদ রমদানের চাঁদ আনে আনন্দ সংবাদ এ চাঁদ খুশির চাঁদ আনে আনন্দ সংবাদ রজব সাবান জানিয়ে গেছে তারি আমন্ত্রণ তারি আমন্ত্রণ রজব সাবান জানিয়ে গেছে তারি আমন্ত্রণ তারি আমন্ত্রণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ পাকা চাঁদের মধুর হাসি জুড়ায় আমার মন মনে আমার পুলক জাগায় জাগায় শিহরণ জাগায় শিহরণ